মাময় তুমি দয়াময় হাজার রূপে হয় তোমার উদয় কি যে মহিমাময় কি যে মহিমাময় তুমি দয়াময় হাজার রূপে হয় তোমার উদয় কি যে মহিমাময় কি যে মহিমাময় তুমি দয়াময় হাজার রূপে হয় তোমার উদয় তুমি বিপুল সৃষ্টির পালনকারী আবার তুমি কর মৃত্যু জারি তুমি বিপুল সৃষ্টির পালনকারী আবার তুমি কর মৃত্যু জারি তুমি বিলাসে ভাষাও তুমি দুঃখেও কাদাও তুমি বিলাসে ভাসাও তুমি দুঃখেও কাদাও তোমার লীলা বোঝা বড় দায় কি যে মহিমাময় কি যে মহিমাময় তুমি দয়াময় হাজার রূপে হয় তোমার উদয় কি যে মহিমাময় কি যে মহিমাময় তুমি দয়াময় হাজার রূপে হয় তোমার দায় তুমি অধিক আদরে গড়েছ মানুষ আবার সে মানুষে দিলে সুখ দুঃখ তুমি অধিক আদরে গড়েছ মানুষ আবার সে মানুষে দিলে সুখ দুঃখ কেউ সুখে হাসে কেউ দুঃখে ভাসে কেউ সুখে হাসে কেউ দুঃখে ভাসে কিছুতে মিলে না হিসেব তোমার কি যে মহিমাময় কি যে মহিমাময় তুমি দয়াময় হাজার রূপে হয় তোমার উদয় কি যে মহিমাময় কি যে মহিমাময় তুমি দয়াময় হাজার রূপে হয় তোমার উদয় কি যে মহিমাময় কি যে মহিমাময় তুমি দয়াময় হাজার রূপে হয় তোমার উদয়